ইবনু উমার রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ সাল্লাম এ সময় আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর ন্যায় মর্যাদাবান কাউকে মনে করতাম না অতপর উমর রদিল্লাহ তাল্লাহ্নকে অতপর উসমান রদিল্লাহ তাল্লাহ্নকে অতপর সাহাবাগণের মধ্যে কাউকে কারো উপর মর্যাদা দিতাম না আবদুল্লাহ ইবনু সালি রহমতুল্লা আলহি আব্দুল আজিজ রহমতুল্লা আলহি হতে হাদিস বর্ণনায় শাহবান রহমতুল্লা আলহি এর অনুসরণ করেছেন